প্রভু তুমি দয়ার সাগর রহিম রহমান প্রভু তুমি দয়ার সাগর রহিম রহমান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইস মধুর গান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইস মধুর গান প্রভু তুমি দয়ার সাগর রহিম রহমান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইস মধুর গান প্রভু তুমি দয়ার সাগর রহিম রহমান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইস মধুর গান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইস মধুর গান তৃষ্ণা পেলে দাও গো প্রভু মিষ্টি মধুর পানি ফুলের মাঝে দাও গো সুবাস সবই মোরা জানি তৃষ্ণা পেলে দাও গো প্রভু মিষ্টি মধুর পানি ফুলের মাঝে দাও গো সুবাস সবই মোরা জানি তৃষ্ণা পেলে দাও গো প্রভু মিষ্টি মধুর পানি ফুলের মাঝে দাও গো সুবাস সবই মোরা জানি সুবাস ভরা পাপড়ি দ্বারা মুগ্ধ করো প্রাণ সুবাস ভরা পাপড়ি দ্বারা মুগ্ধ করো প্রাণ তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইশ মধুর গান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইশ মধুর গান প্রভু তুমি দয়ার সাগর রহিম রহমান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইশ মধুর গান প্রভু তুমি দয়ার সাগর রহিম রহমান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইস মধুর গান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইস মধুর গান নিশি হলে চাঁদ সে তারায় সাজাও গগনটাকে প্রভাত হলে ফুলে ফলে সাজাও ধরণীকে নিশি হলে চাঁদ সে তারায় সাজাও গগনটাকে প্রভাত হলে ফুলে ফলে সাজাও ধরণীকে নিশি হলে চাঁদ সে তারাই সাজাও গগনটাকে প্রভাত হলে ফুলে ফলে সাজাও ধরণীকে প্রভাত শেষে নিশি নিশিয়ানো সবই তোমার শান প্রভাত শেষে নিশি নিশিয়ানো সবই তোমার শান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইস মধুর গান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইস মধুর গান প্রভু তুমি দয়ার সাগর রহিম রহমান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইস মধুর গান প্রভু তুমি দয়ার সাগর রহিম রহমান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইস মধুর গান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইস মধুর গান মদের লাগি সবুজ মাঠে ফলাও প্রভু ফসল তোমার দয়া না থাকিলে সবই হবে অচল মদের লাগি সবুজ মাঠে ফলাও প্রভু ফসল তোমার দয়া না থাকিলে সবই হবে অচল মদের লাগি সবুজ মাঠে ফলাও প্রভু ফসল তোমার দয়া না থাকিলে সবই হবে অচল সেই দয়ারি মোহে পড়ে গাইছে গুণ গান সেই দয়ারি মোহে পড়ে গাইছে গুণ গান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইস মধুর গান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইস মধুর গান প্রভু তুমি দয়ার সাগর রহিম রহমান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইশ মধুর গান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইশ মধুর গান প্রভু তুমি দয়ার সাগর রহিম রহমান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইশ মধুর গান প্রভু তুমি দয়ার সাগর রহিম রহমান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইশ মধুর গান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইশ মধুর গান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইশ মধুর গান তোমার দয়ায় মুগ্ধ হয়ে গাইশ মধুর গান Almadina Almadina dot com dot com